একটু আগেই হজরত মৌলানা মুফতি ইব্রাহিম সাহেব বলছিলেন আমাদের গত এপ্রিল মাসের ষোলো তারিখে দক্ষিণ দিনাজপুরে বড় এলাকায় বাহাত হলো আহলে আদিস ভাইদের সাথে আবার ওই আহলে আদিস ভাইদের সাথে এপ্রিল মাসের আঠাশ তারিখে আসামে চৌধুরী বাজারে বাহাত হল আবদুল্লাহ সালাফি আনোয়ার ফাইজি আর তার সাথীরা উভয়ে মোনাজারাই ছিলেন আমরা স্টেজ থেকে তাদেরকে বলেছিলাম যা আপনারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন হাদিস থেকে তার প্রমাণ দেন তারা সোয়াবুল ইমানলিল বাইয়াতি কিতাবের সতেরোশো একচল্লিশ নম্বর হাদিস ল্যাপটপ থেকে দেখিয়েছিলেন আমরা তখন স্টেজে চিৎকার করে বলেছিলাম যে আপনারা যে হাদিসের আশ্রয় নিচ্ছেন ও হাদিস জাল জাল হাদিস ডুপ্লিকেট হাদিস হাদিসের নামে বানানো হাদিস আসামের বাহাসে বিসমিল্লার পরেই তারা জাল হাদিস দিয়ে শুরু করল জলদ গম্ভীর স্বরে আমরা তার প্রতিবাদ করলাম শ্রোতারা ক্ষিপ্ত হয়ে গেল কি ব্যাপার আলে হাদিস মানে কি জাল হাদিস বয়ন করার আলে হাদিস শ্রোতাদের পক্ষ থেকে আওয়াজ এলো যেহেতু শর্তনামায় লেখা ছিল যারা হেরে যাবে তাদের তওবা করতে হবে এরা তওবা করতে রাজি হচ্ছিল না বেশ কয়েক ঘন্টা বাহাসের পরে শ্রোতারা ক্ষিপ্ত হয়ে উঠল যে একের পর এক জাল হাদিস জৈব হাদিস বয়ান করে চলেছে তার উপরে হানাফি ভাইদেরকে জন্তু জানোয়ার বলে গালাগালি করছে সত্যনামায় লেখা আছে যারা হেরে যাবে তাদের তওবা করতে হবে এরা কেন তওবা করছে না শ্রোতাদের পক্ষ থেকে বারবার যখন এই কথা আসতে লাগলো আর শ্রোতাদের সামাল দেওয়া গেল না প্রশাসন হার মেনে গেল সিডি সাক্ষী আছে উভয় বাসের সিডি সাক্ষী আছে শ্রোতারা এই প্যান্ডেলের বাসগুলো খুলে আনোয়ার ফেজি আবদুল্লাহ সালাফিকে যেভাবে পেটাই করেছিল হ্যাঁ শামসুদ্দোলা সালাফিও ছিলেন আমরা এগুলো ইন্টারনেটে ছাড়বো বিশ্বের মানুষ দেখবে তারা জাল হাদিস বয়ান করেছে আমরা তাদেরকে এই মঞ্চ থেকে কেয়ামত পর্যন্ত সময় দিয়ে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি সবুল মান্দির বাই হাকি সতেরোশো একচল্লিশ নম্বর হাদিস আপনারা পেশ করেছেন আবু হারুন আবজি রাবি হাদিস জাল করার দোষে দুষ্ট মুক্তি ইব্রাহিম সাহেব বলছিলেন কেউ কেউ মন্তব্য করেছেন ইনি ফেরানোর চেয়েও বড় মিথ্যু আল্লামা ইবনে হাজার লিখেছেন ইনি শিয়া কোথায় লেখা আছে শুনছি পাশে আলে আদিস ভাইদের মাদ্রাসা আছে নিশ্চয়ই তাদের ওলামা ইকরাম মজুদ আছেন শুনছেন কথা হাওয়ালা নোট করবেন বিভিন্ন মোবাইলে কথা রেকর্ডিং হচ্ছে মিজানুল এতেদাল ইমাম জাহাবি তৃতীয় খণ্ডে একশো বিরাশি নম্বর পৃষ্ঠায় পাঁচ হাজার সাতশত পাঁচ নম্বর জীবনীতে আবু হারুন আব্দি রাবির আলোচনা করেছেন তাতে কথাগুলো লেখা আছে যদি বলেন মিজানুল এতেদাল কোথায় পাব তো রিজাল শাস্ত্রের সবচেয়ে ছোট কিতাব তকলিবুত্তা আদিম আল্লামা ইবনে হাজার আসকালানির লেখা ওই কিতাবে ভাবে দেখুন চার হাজার আটশত চল্লিশ ক্রমিক নম্বরে আবু হারুন আব্দি রাবির জীবনীতে লেখা আছে তিনি শিয়া ছিলেন আলে হাদিস ভাইয়েরা নিজেদের নাম প্রচার করার জন্য নিজেদের দাবি প্রমাণ করার জন্য জাল জৈবাদিসের আশ্রয় নিয়ে থাকেন আসামের বাহাতে বলেছিলাম শ্রোতারা তাদের এমন পেটাই করেছিল এখনো আবদুল্লাহ সালাফি আনোয়ার পেজের ল্যাপটপের বুড়ো ভাঙা আমাদের কাছে আছে তাদের কেতাবগুলোকে জনগণ অধিগ্রহণ করে নিয়েছিল নন্দীগ্রামের জমি দখলের মতো ভোলার নয় আর কেয়ামতের সকাল পর্যন্ত সময় দিয়ে যাচ্ছি তারা প্রমাণ করে দেখা যে হাদিসটি জাল নয় দাবি প্রমাণের জন্য নাম প্রমাণের জন্য কাল হাদিসের আশ্রয় নেন আপনার সেই আহলে হাদিস